বেশি বেশি পূর্ব যাদের নেই এখন আমার সাথে পড়ে নিতে পারেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া ওয়া বাল্লিগনা রমাদান দোয়াটির অর্থ হল ও আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং আমাদের হায়াতকে অন্তত রমজান পর্যন্ত বাড়াইয়ে দিন যাতে রমজানের ফজিলত থেকে আমরা কেউ মাহরুমার বঞ্চিত না হই এরপরে আমরা সত্য মিথ্যা একসাথ করে কিছু ঘটনাবলী বর্ণনা করে মেয়েরাজকে সামনে নিই সত্য মিথ্যা একসাথের কোনো প্রয়োজন নেই সত্য ঘটনা ইসলামে কম গুরুত্ব রাখে না তিন নম্বরে রজবের সাতাশ তারিখ রোজা রাখতেই হবে এ সম্পর্কে হজরতে আবু হরারা রাজি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে হাদিসটি অত্যন্ত দুর্বল দলিলযোগ্য নয় এর বিপরীতে হাদিস আছে ফারুক আজম ওমর রাজি আল্লাহ আনহু যদি সাতাশে রজব কাউকে রোজা রাখতে দেখতেন তো পেত্রাঘাত করতেন রোজা ভাঙার জন্য যেই তারিখে কোনো রোজা নেই কেন তুমি রোজা রাখতেছো অতএব সুন্নত মুস্তাহাব হিসাবে এই তারিখে রোজা রাখা যাবে না রাখলে বেদাত হবে সুন্নত মুস্তাহাব নিয়ত করা ছাড়া এমনি যদি কেউ রাখে তাহলে নিষেধ নয় হাকিমুল উম্মত মুজাদ্দুল মিল্লত হজর শাহ আশাফ আলী থানবী রহমতুল্লাহ হেলাই লিখেছেন সতর্কতামূলক কেউ যদি রোজা রাখতে চায় তো সুন্নতের নিয়ত ছাড়া মোস্তাহাবের নিয়ত ছাড়া এমনি রাখতে পারবে সুন্নতে নিয়তে করলে বেদাত হবে সবাবের তুলনায় গুণা হবে চার নম্বরে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের মেহরাজের ঘটনা এই ঘটনা সম্পর্কে আমাদের মুসলমানদের মধ্যে দুইটি ধারণা আর অমুসলিমরা তা বলে এটা একটা বানাওয়াটার মিথ্যা কথা আলায়াজুবিল্লাহ এ ঘটনা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে একটি সুরা নাজিল করেছেন যাকে সুরায়ে এসরা বলা হয় মেহরাজের সুরা অতএব এই ঘটনাকে অস্বীকার করা যাবে না কোনো মোমেন মুসলমান যদি অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না তবে মেহরাজের ঘটনাটি ঘটেছে সশরীরে নাকি রুহানিভাবে এই নিয়ে যারা সাধারণত যুক্তির পিছনে দৌড়ে এরা বলে রুহানিভাবে হয়েছে সশরীরে হয়নি এর পিছনে তারা কয়েকটি যুক্তি এবং একটি হাদিস পেশ করে হাদিসটি হজরতে আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আমার স্বামীকে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে এমন পাইনি যে তিনি আমার পার্শ্বে বিছানায় ছিলেন না এই রাত্রের কথা বলতেছেন এই রাত্রে সবসময় তিনি আমার পার্শ্বে বিছানায় ছিলেন এরা বলে হুজুর তো বিছানায় ছিলেন যদি মেয়ারাজের শ্বশুরে যেতেন কিছু সময়ের জন্য হলেও বিছানা খালি থাকত যখন হজরতে আয়েশা সিদ্দিকার রবি আল্লাহ আনহা স্ত্রী হয়ে বলতেছেন তিনি আমার পাশেই ছিলেন তো বোঝা গেছে সশরীরে হয়নি রুহানি ভাবে কিংবা স্বপ্নযোগে হয়েছে এটি হল হজরতে আয়সার হাদিস দিয়ে দলিল এরপরে কিছু যুক্তি পেশ করে কি যুক্তি যে নয়ারাজে গিয়েছে বলা হয় আর সে আল্লাহ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপরের দিকে মহাশূন্যে একটি মধ্য আকর্ষণ আছে মধ্য আকর্ষণে কেউ পৌঁছলে এটা উপরে চলে যাবে সে আর নিচে ফিরে আসবে না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহে ওয়াসালাম তো ফিরে এসেছেন বোঝা গেছে মধ্য আকর্ষণ তিনি পাড়ি দেননি দিলে তো ফিরে আসতেন না দুই নম্বর যুক্তি মহাশূন্য একটি জায়গা আছে একে বলা হয় কোর্রায় নার আগুনের দেশ কোটি কোটি মাইল বেপি শুধু আগুন আর আগুন এই আগুনের দেশ পাড়ে দিতে হলে মানুষের পক্ষে এটা সম্ভব নয় আগুনে জ্বলে পুড়ে পশ্ব হয়ে যাবে হুজুর যখন আবার ফিরে আসছেন বোঝা গেছে আগুনের দেশ হুজুর পাড়ে দেননি দিছেন রুহানিভাবে স্বপ্নযুগ তিন নম্বর যুক্তি পেশ করে যে মহাশূন্যে একটি দেশ আছে একে বলা হয় কোর্রায়ে জামহারির ঠান্ডার দেশ এত ঠান্ডা সেখানে কোনো বস্তু পৌঁছা মাত্রই বরফের ন্যায় শক্ত হয়ে যায় জিন্দা থাকা সম্ভব নয় এগুলো সব আরশে মোয়াল্লার নিচে মহাশূন্য তা আল্লাহ রাসুল যদি সশরীরে আরশে মোয়াল্লা পর্যন্ত গিয়ে থাকুন ঠান্ডার দেশ পায়ে দেওয়া তো সম্ভব ছিল না ঠান্ডায় মারা দেখেন এই সমস্ত যুক্তি দিয়ে ওনারা বলেন যে সশরীরে মেয়ারাজ হয়নি কিন্তু আহল সুন্নতল জমাতের আকিদার বিশ্বাস যে মেয়ারাজ হয়েছে সশরীরে হয়েছে রুহানিভাবে নয় শুধু স্বপ্নযোগে নয় দলিল কি এক নম্বর দলিল কোরআনে করিমের আয়াত আল্লাহ পাক মেয়ারাজের ঘটনা শুরু করতে বলছেন সুবহান আল্লাহ আমরা কোনো বস্তু দেখে আশ্চর্য হলে আমাদের সে আশ্চর্যতা প্রকাশ করার জন্য আমরা সুবহান আল্লাহ বলে থাকি আল্লাহ রব্বুল আলমী নিজেই সুবহান আল্লাহ বলে বুঝাইতে চান ঘটনাটি আশ্চর্য সকলের যুক্তিতে দরান নয় যদি রুহানিভাবে স্বপ্নযুগে হইতো এটা আশ্চর্যের কোনো ঘটনা হইতো না এভাবে স্বপ্নযোগে আল্লাহ রাসুল কেন রাসুলের বহু উম্মতেরাও শুধু আরশে আল্লাহ নয় আরও উপরও ভ্রমণ করে ফিরিয়ে আসছেন স্বপ্নযোগে যেমন হজরত আমির খসু রাহেমাহুল্লাহ নেজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এলাইদের একজন মুরিদ তিনি বলতেছেন যে আমি একবার আমার সাইফ মোর্শেদের ফয়েজ নিয়ে মোরাকাবা অবস্থায় রুহানিভাবে এমন এক জায়গায় পৌঁছে যাই আমি নিজেও চিনতে পারলাম না জায়গাটি কোন জায়গা সেখানে গিয়ে দেখি শত নয় হাজার নয় লক্ষ লক্ষ মানুষ পাখির গলায় ছুরি চালিয়ে ছেড়ে দিলে যেভাবে ছটফট করে লাফালাফি করে এই মানুষগুলো এভাবে ছটপটার লাফালাফি করতেছে আশ্চর্য হলাম জায়গাতে কোন জায়গায় চিনি না মানুষগুলো কারা চিনি না এরা এমন করতেছে কেন বুঝি না চিনার জন্য বুঝার জন্য যদি ডান দিকে পা বাড়াই তো পরীর মতো সুন্দর সুশ্রী এক মহামানব আমার সামনে এসে বাধা দেয় খবরদার এদিকে যাওয়া যাবে না বাম দিকে পা বাড়াইলে এদিক থেকে এসে আবার বাধা দেয় এদিকেও যাওয়া যাবে না মনে হয় যেন আবার আপাদ মস্তক মুসিবত হয়ে দাঁড়ায় সেই লোকটি তার ভাষায় তিনি বলতেছেন পরি পায় করে নেগারে সার বেকদ বোলালে রোগ সারে পরি পায় করে নেগারে সার বেকদ বোলালে রোগ সারে সারা পা আপতে দিলবু দেশব যায় কে মাম্বুদাম এভাবে আমার চেষ্টা প্রচেষ্টা চলছে দেখার আর বুঝার আর ওনার চেষ্টা চলছে বাধা দেয়ার তো এর মধ্যে হঠাৎ আমার দৃষ্টি এক জায়গায় গিয়ে পড়ে সেখানে পড়ার সাথে সাথে সবকিছু বুঝে ফেলি আমি কোথায় এরা কারা আর ইনি আমাকে বাধা দিচ্ছেন ইনি কে এবং কেন বাধা দিচ্ছেন তো সেটা হলো আমি দেখতেছি আমি এখন জমিনে নেই রুহানিভাবে আকাশে নেই সিদ্রাতুল মুন্তাহায় নেই আর সে মোয়াল্লাও নেই তারও উপরে পৌঁছে গেছে সেখানে আল্লাহ পাকের আশেকার প্রেমিকদের একটা মজলিস চলতেছে লক্ষ কোটি প্রেমিকের মজলিস সেই মজলিসের সভাপতিত্ব করতেছেন স্বয়ং মাসুক আল্লাহ রাবুল আলমী তার ভাষায় বলতেছেন খোদা খোদ রে মাহফিল বুদে আন্ধার লাম কাঁকসরু খোদা খুদ মেরে মাহফিল বুদে اندر لا مکا خسرو محمد شمع محفل بود সব যায় কে মামবুদম আর ওই মাহফিলে আলো দান করতেছেন হজরত রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম তো রুহানিভাবে একজন উম্মত তো এত উপরে পৌঁছতে পারেন ভাবে নুজহাতুল খাওয়াতের নামে আরবি একটি কিতাব আছে আট খণ্ডের ভারতবর্ষের বড় বড় আউলিয়া আল্লাদের জীবনের উপরে এই কিতাবটিতে লেখা আছে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহির একটি ঘটনা তিনি তার প্রথম যুগে অভ্যাস ছিল কাউয়ালি শুনতেন কাউয়ালি কিন্তু ওলামায় কারাম বলেন কাউয়ালি শোনা জাহেজ নেই গুনাহের কাজ এখন প্রশ্ন উনি শুনতেন কাউয়ালি কখনো কখনো গুনাহের কাজ কখনো কখনো শুনলে ইমান তাজা হয় কাওয়ালিয়ে কাওয়ালিয়ে বেশ কম আছে যেমন একটু আগে যে আমির খসু রাহেমহুল্লাহ তালার কথা বললাম তার লিখিত একটি কাউয়ালি আছে তার লিখিত কাউয়ালিটি শুনলে বুঝলে দেখবেন ইমান কিভাবে তাজা হয় তার লিখিত কাউয়ালিটি হইল খর মা রোজে কেজি জেলে ভয় রা বেরাওয়াম বেরাওয়াম তাকে প্রশ্ন করা হয়েছিল যে জনাব সব সময় আপনাকে দেখি চিন্তিত চেহারা মলিন চিন্তার ছাপ হাসি খুশি আয়েস উল্লাস করতে দেখি না কারণ কি পেটে কোনো ব্যথা আছে জবাব দিলেন যে না ব্যথা নেই তাহলে চিন্তার ছাপ কেন চেহারা মলিন কেন হাসি খুশি করতে দেখি না কেন তো জবাব দিলেন যে মিয়া অন্তরঙ্গ বন্ধু যখন বন্ধু থেকে দূরে সরে পড়ে কোনো কারণে একে হাসি খুশি করতে পারে সে সব সময় চিন্তায় মগ্ন থাকে কবে আবার বন্ধুকে সামনে পাবো সাক্ষাৎ কবে হবে তো তুমি কি বোঝো না আমিও যে আমার অন্তরঙ্গ বন্ধু বাস্তব বন্ধু আল্লাহ রব্বুল আলমিন থেকে অনেক দূরে সরে আছি সাক্ষাৎ কবে হবে দিদার কবে হবে ওই চিন্তায় আমি চিন্তিত থাকি আমি আমার বাস্তব বন্ধু আল্লাহ হাবুল আলমিনের সাক্ষাৎ আর দিদার পাই না কেন হায়াতের বাধার কারণে এখন আমার হায়াত আছে আমি জিন্দা এই জন্য তাকে দেখতে পাই না অতএব আমি অপেক্ষায় আছি বাধা ঠিক কবে সরবে হায়াতের বাধা সরে যাওয়া মানে মৌত কবে আসবে আছে আগে বলতেছেন নজরে করে দামকে গারাইয়া দেব সারে দমে রোজে নজর কর দামকে গারাইয়া দেব সারে দমে রোজে তাদর মায়কা দশা দান গজল খাঁ বেরাম তাদর মায়কা দশা দান গজল খাঁ বেরাম আমার মাটির দেহ যেদিন মাটিতে পড়ে থাকবে রু দেহ ত্যাগ করে আল্লাহ হাবুল আলমিনের দিদার আর সাক্ষাতের লক্ষ্যে উড়ে চলবে ওই দিন হবে আমার খুশির দিন যে দিনকে আমরা আতঙ্কের দিন মনে করি উনি মনেন বলেন যে এদিন হলো আমার খুশির দিন এটা ওনার কৌয়ালি ইমান তাজা হয় কিন্তু যে কৌয়ালিকে ওলামায় কারাম নিষেধ করেন যেটা জায়জ নয় এটাও একটু নমুনা শোনেন আমাদের দেশে কাউয়ালির কারখানা কাউয়ালির ফ্যাক্টরি হলো চিটাগান বিভিন্ন জায়গায় মাজারে খুব কাউয়ালি এখানে উৎপাদন হয় এর মধ্যে সবচেয়ে বড় কারখানা হলো মাঝভান্ডার রেডিও টেলিভিশনও মাঝে মধ্যে এদের কাউয়ালি শোনা যায় একটা নমুনা বলতেছি আপনারাই বলবেন এটা যায় না না যায় এদের কৌবলির একটা অংশ আমি নিজে ক্যাসেটে শুনছি বাসের মধ্যে বাসায় ক্যাসেটে বাবা তোমার বান্ডার শরীফ হুরে নুরে করে তারিফ কেউ বলে বান্ডার শরীফ কেউ বলে মদিনা শরীফ কেউ বলে কারবা বলেন বান্দার শরীফকে কেউ বলে মদিনা শরীফ কেউ বলে কাবা শরীফ তাই দেখা যায় কাবা শরীফের দিকে পা দিয়ে শুয়ে থাকে কিন্তু এদিকে পা দেয় না কাবা থেকে ওইটার দাম বেশি এবারে বলেন এই কবলি বৈধ হবে না অবৈধ হবে আগে বলতেছে ইমান অমূল্য ধন করিও যতন ইমান অমূল্য ধন করিও যতন মোল্লা মৌলবীর কথা না শোন কখন ইমান অমূল্য ধন যত্ন করবে তবে মোল্লা মৌলবীর কথায় নয় কেন আগে কারণ উল্লেখ করতেছি উর্দু ফার্সি পড়ে থোড়া মাথায় বাঁধে বড্ডা বেড়া আওয়াম সমাজে বসে নসিহাত করন মোল্লা মৌলবীর দূর কতটুক তো একটু উর্দু ফার্সি পড়ে মাথায় বড্ডা বিড়া বাঁধে বিড়া বুঝছেন তো পাগড়ি রাসুল্লাহ সাল্লাহ আলহি যে পাগড়ি বাঁধছেন এটাকে যদি এভাবে তুচ্ছ তাচ্ছিল করে মাথায় বড্ডা বিড়া বাঁধে তা আপনারা বলেন ইমান থাকবে আওয়াম সমাজে বসে নসিহাত করন এরপরে পাবলিককে নিয়ে ওয়াজ নসিহত আরম্ভ করে এই তো মৌলবীর কাজ মারাফাত টারাফাত মৌলবীরা বোঝে টোকে না এরপরে আগে বলছে ওরে বাবা জগতে সখা ভান্ডারে দিয়াস দেখা কেউ বলে ভান্ডারি তুমি কেউ বলে মোস্তফা তুমি কেউ বলে হু বহু খোদা আলাইয়া তা আপনারা বলেন এটা যায় না না যায় ইমান থাকবে না ইমান যাবে তো এইটা কোনো আলামের হুতে এত দরকার নেই আপনারাও বোঝেন যায় না যায় এই জন্য ওলামায় কারাম বলে এই কাউলি কুবলি যায় তো উনি যে শুনতেন ওনার কাবলের নমুনা তো দেখাইলাম এভাবে শুনতেন তারপরেও মানুষ পরবর্তীতে অবৈধ কাওয়ালির জন্য ওই বৈধ কাওয়ালিকে এনে দলিল দিবে তাই এ ধরনের বৈধ কাজও পরিহারযোগ্য নিজামুদ্দিন আউলিয়া প্রথম যুগে কাওয়ালি শুনতেন আর ওনার এলাকার যিনি থানার দায়িত্বে ছিলেন বর্তমানে থাকে ওসি কাজী জিয়াউদ্দিন সান্নামি রাহেমাহুল্লাহ উনি দেখলেন যে নেজামুদ্দিন যে কৌয়ালি শোনে তার জন্য বৈধ ঠিক আছে সে নাজায়জ কৌয়ালি শোনে না কিন্তু এক সময় যারা অবৈধ কৌয়ালি শুনবে তারা নেজামুদ্দিনের বৈধ কৌয়ালি দিয়ে অবৈধ কৌয়ালির দলিল পেশ করবে মানুষ গুমরা হবে তাই এটা থেকে নেজামুদ্দিনকে বাধা দিতে হবে কাজী জিয়াউদ্দিন নিজের পুলিশ টুলিশ নিয়ে গেছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহের দরবারে বাধা দিতে গিয়ে দেখেন যে সামিয়ানা টানানো হাজার হাজার মানুষ সামিয়ানার নিচে বসা হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহ তাশরিফ টানলেন তার ইশারায় কৌয়ালি শুরু হইল কাজী জিয়াউদ্দিন পুলিশদেরকে বললেন এই সামিয়ানার চতুর্দিকে রশিগুলো কেটে দাও ওনার খেয়াল যে রশি কাটলে সামিয়ানা পড়ে যাবে মজলিস বঙ্গ হয়ে যাবে কাউয়ালিয়া শুনতে পারবে না হিবিজিবি শুরু হবে ওনার হুকুম পাওয়া মাত্র পুলিশেরা সামিয়ানার চতুর্দিকে রশি কেটে দিল কাটার পর দেখে কাটার আগে সামিয়ানা যে অবস্থায় ছিল কাটার পরও এই অবস্থায় আছে এটা পড়ে না যে জিয়াউদ্দিন পুলিশদেরকে বললেন চলো আজকে আমরা চলে যাই আরেকদিন এসে বাধা দিব আজকে চলে গেছেন আরেকদিন আসছেন আজ তো আগের অবস্থা সামিয়ানা টানানো হাজার হাজার মুরিদ বসা হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তাশ্রিক আনলেন ওনার ইশারায় কৌয়ালি শুরু হইল কৌয়ালি চলা অবস্থায় হজরত নিজামুদ্দিন জোশে আসছেন জোশে এসে দাঁড়িয়ে গেছেন যেরকম দেখবেন উজানির মাহফিলে গেলে চরমনার মাহফিলে গেলে কিছু লোকজন জোশে এসে কেউ দাঁড়ায় যায় কেউ লাভ দেয় কেউ দৌড় দেয় কেউ চিৎকার দেয় এরকম দাঁড়িয়ে গেছেন কাজে জিয়াউদ্দিন এগিয়ে গিয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহের হাত ধরে টেনে বসাই দিয়েছেন জোরপূর্বক একটু পরে আবার জোশ আসতে তিনি দাঁড়াই গেছেন কাজে জিয়াউদ্দিন আবারও গিয়ে টেনে মাটিতে বসাই দিলেন একটু পরে আবার জোশ এসে তিনি দাঁড়াই গেলেন কাজে জিয়াউদ্দিন আগের নেয় সামনে গেছেন টেনে বসাবেন কিন্তু এখন আর হাত ধরলেন না টানাটানি করলেন না আশ্চর্য হয়ে ওনার চেহারার দিকে দাঁড়ায় দাঁড়ায় তাকিয়ে আছেন কিছুক্ষণ পর আবার বলছেন সাথী সঙ্গীদেরকে চলো আমরা আজ ফিরে যাই আরেকদিন এসে বাধা দিব এখন সাথীরা দোষে হুজুর গতদিন আসলাম সামিয়ানা রশি কাটলাম পড়ল না আর আজকে দেখি দুইবার হাত ধরে টেনে বসাইলেন তৃতীয়বার গেলেন বসাইতে বসাইলেন না বরং উল্টা তার চেহারার দিকে আশ্চর্য হয়ে তাকাই রইলেন এখন বলতেছেন চলো আমরা ফিরে যাই আরেকদিন সে বাধা দেব এর রহস্যগুলি তো বুঝলাম না কাজে জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই বললেন যে দেখো নিজামুদ্দিন আউলিয়া কোন মকামের বুজুর্গ কোন পর্যায়ের আল্লাহর হলি এটা আমি বুঝি কিন্তু এই কাজটি তিনি ঠিক করতেছেন না ভবিষ্যতে মানুষ এর দিয়ে গলত ফায়দা নিবে মানুষ ভ্রষ্ট হবে তাই আমার দায়িত্ব তাকে কাছ থেকে বাধা দেয় এই জন্য বারবার আসি নেজামুদ্দিন প্রথমবার যখন দাঁড়াইছিলেন তোমরা তো দেখেছ তিনি এখানে দাঁড়াইয়াছেন তিনি তখন এই জমিনে ছিলেন না তার রু তখন প্রথম আকাশ সফর করতেছিল আমি সেখানে গিয়ে তার রুকে ধরে টেনে জমিনে বসাই দিয়েছি দ্বিতীয়বার তোমরা যখন দেখেছ তিনি পুনরা দাঁড়াইয়াছেন তোমরা তো দেখেছ এখানে দাঁড়াইয়াছেন তিনি তখন এখানে ছিলেন না তিনি তখন প্রথম আকাশ ছিলেন না তিনি তখন সপ্তম আকাশ ভ্রমণ করতেছিলেন আমি সেখানে গিয়ে তার রুকে ধরে আবার বসাই দিই তৃতীয়বার তিনি যখন দাঁড়াইলেন তখন আমি দেখতেছি তার রু জমিনেও নেই আকাশেও নেই সিদ্ধাতুল মুমতাহা ব্যাগ করে তার উপরে সফর করতেছে আমি উদ্বুদ্ধ হইলাম সেখানে গিয়ে তার রুকে ধরে এনে জমিনে বসাই দিব সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছার পর বাধা আসলো ও কাজে জিয়াউদ্দিন এর উপরে সফর আর ভ্রমণ নিজামুদ্দিনের কাজ তোমার নয় আমি সিদ্ধাতুল মুনতাহায় দাঁড়ায় আশ্চর্য হয়ে তাঁর রুহের দিকে তাকাইছিলাম কিভাবে সে বিদ্যুৎ গতিতে সফর করতেছে তো রুহানি ভাবে তো সিদ্ধাতুল মুনতাহার উপরে আশ্রম আলার উপরে লা মকান পর্যন্ত সফর করতে পারে উম্মতেরাও পারে যে রাসুলের বৈশিষ্ট্য তো হইল না তাহলে আল্লাহ পাক সুবহান আল্লাহ আশ্চর্য হয়ে কেন বলবেন এই ঘটনার কথা এখানে আমাদের ভুল বুঝাবুঝি হইতে পারে তাই আরেকটু সামনে বলে দিই নুজহাতুল খাওয়াতের নামে কিতাবে এই কথাটির উল্লেখ আছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের আগেই কাজে জিয়াউদ্দিন সান্নামি রাহেমাহুল্লাহ তাওয়ার এন্তেকাল হয়ে গেছে তিনি যখন মৃত্যু সজ্জায় শায়িত এই সংবাদ শুনে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলে দৌড়িয়ে আসছেন তাকে দেখার জন্য যে বারবার কৌয়ালি শুনতে বাধা দেয় তাকে এখন দেখার জন্য আসতেছেন নিজামুদ্দিন আউলিয়া বাড়ির দুয়ারে এসে সংবাদ পাঠাইলেন যে নিজামুদ্দিন আসছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায় কাজী জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই সংবাদ পাঠাইলেন যে আমি আমার অন্তিম সময়ে কোনো বেদাতের চেহারা দেখতে চাই না বেদাতের চেহারা দেখে দুনিয়া থেকে বিদায় নেব এটা আমি বরদাস্ত করব না নাজামুদ্দিনের আসার অনুমতি নেই চিন্তা করুন কিরকম অটল শরীয়তের উপরে কি অবিচল এই সংবাদ শোনার পর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই পুনরায় সংবাদ পাঠাইলেন যে কাজে জিয়াউদ্দিনকে গিয়ে বলো যে নিজামুদ্দিন তার পিছনের বেদাত কাউয়ালি থেকে তবা করে আসতে তার সাথে সাক্ষাৎ করার জন্য এমনি আসেনি এবং অঙ্গীকার করতেছে ভবিষ্যতে সে আর কখনো কাউলি শুনবে না এ কথা শোনার পর কাজে জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই মাথার পাগড়ি খুলে পাঠাইলেন এ পাগড়িটা বিছাইয়ে দাও এর উপর দিয়ে পায়ে হেঁটে যাতে নিজামুদ্দিন আমার কাছে আসে তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইও পরবর্তীতে তবা করে নিয়েছেন কাউলি আর শোনেননি প্রথম জীবনে কিছুদিন শুনছেন তো যাই হোক বলার উদ্দেশ্য ছিল যে রুহানি ভাবে আরশে মাল্লার উপরে লামকান পর্যন্ত ভ্রমণ তো উম্মতেও করে রাসুলও যদি করে থাকে তো রাসুলের কিসের বৈশিষ্ট্য হইল আল্লাহ পাক একবারে সোভান আল্লাহ শব্দ দিয়ে শুরু করতে হবে তো প্রথম সোভান আল্লাহ থেকে বোঝা যায় ঘটনাটি আশ্চর্যতম ঘটনা অলৌকিক ঘটনা এটা রুহানি ভাবে স্বপ্ন যুগে নয় সশরীরে হয়েছে দুই নম্বর দলিল আল্লাহ পাক বলেন সুবহান আল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ পাক বলেন আমি ভ্রমণ করাইছি কাকে বিআবদিহি আমার এক আব্দকে আইন বা দাল আব্দ আব্দ মানে গোলাম গোলাম কাকে বলে যে গোলামি করে তাকে বলে গোলাম আমরা যখন রু জগতে ছিলাম তখন আমাদের শুধু রু ছিল দেহ ছিল না রুহের উপরে কোনো দায় দায়িত্ব ছিল না রোহের উপরে নামাজ রোজা হজ জাকাত কিছুই নেই কোনো দায়িত্ব নেই এবাদত নেই গোলামি নেই আবার যখন রু আমাদের দেহ ত্যাগ করবে আমরা হয়ে যাব লাশ লাশের উপরও কোনো দায় দায়িত্ব নেই কোনো আবাদত নেই নামাজ রোজা হজ জাকাত কিছুই নেই তাহলে আবাদত আসে কখন রু এবং দেহ যখন একসাথে থাকে তখন এখন আমাদের মধ্যে রুহও আছে দেহও আছে এখন আমাদের উপরে দায়িত্ব আছে নামাজ রোজা হজ জাকাত করা লাগবে তো আব্দ বলা হয় যখন এবাদত তার মধ্যে পাওয়া যায় তাকে বলে আব্দ এবাদত পাওয়া যায় রু এবং দেহ একসাথ হইলে তখন শুধু রু ভিন্ন এবাদত নেই শুধু দেহ ভিন্ন এবাদত নেই আল্লাহ বলতেছেন সোবাহান আল্লাহ আসরা বে আবদিহি আমি সফর করাইছি আমার আব্দকে যার উপরে এবাদত আছে তাকে এবাদত আছে কখন থাকে যখন রু এবং দেহ একসাথে থাকে তখন শুধু রুহানিভাবে যদি সফর হইতো মেহরাজ হইত তাহলে আব্দ শব্দ এখানে বলা হইতো না তো আল্লাহ রব্বুল আলমিন আব্দ শব্দে বলে বুঝাই দিলেন আমার নবীর মেয়ারাজ শরীরে হয়েছে শুধু রুহানিভাবে হয়নি এখন প্রশ্ন হজরত আয়সার হাদিস আয়সাকে মিথ্যা বলছেন আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহার সাথে হুসরা সালামের বিবাহ হয় যখন তার বয়স ছিল ছয় বছর যখন তার বয়স ছয় বছর মেয়ারাজ হয়ে গেছে হেরো আগে তাহলে আয়সার সাথে বিবাহের আগে মেয়ারাজের ঘটনা তো আয়সা বলতেছেন আমি রাসুলকে কখনো আমার বিছানা থেকে খালি পাইনি তিনি আমার বিছানায় ছিলেন বিবাহের পরে ছিলেন ভালো কথা মেয়ারাজ তো বিবাহের আগে হয়ে গেছে তাহলে ওই হাদিস দিয়ে মেয়ারাজ সশরীরে হয়নি এ দলিল দেওয়া সঠিক নয় এখন বোঝার চেষ্টা করি কয়েকটি যুক্তিতে পেশ করা হয়েছিল এক নম্বর যুক্তি মধ্য আকর্ষণ পর্যন্ত গেলে নিচে আর নেমে আসতে পারে না উপরে চলে যায় এই শক্তিটা মধ্য আকর্ষণকে দিচ্ছেন কে আমার আল্লাহ আল্লাহ নবীকে মেয়ারাজ করাইছেন কে আমার আল্লাহ না নবী নিজে করছেন আল্লাহ করাইছেন এখন সম্ভব নয় এই কথাটা বললে সশরীরে মেয়ারাজ সম্ভব নয় এই কথাটা বললে এ অসম্ভব এই কাজটি কার উপরে যাইয়া পড়ে আমার আল্লাহর উপরে নবীর উপরে তো নয় কারণ আল্লাহ বলেন সুবাহান আল্লাহ আসরা যে আল্লাহ সফর করাইয়েছেন নবী সফর করেছেন এমন নয় আল্লাহ করাইয়েছেন আমরা বলি যুক্তির কারণে সম্ভব নয় তার মানে আল্লাহর জন্য কিছু কাজ অসম্ভব আছে আল্লাহ আর আমার আল্লাহ এদিকে বলতেছেন আমি আল্লাহর কাছে অসম্ভব কিছু নেই আমার কাছে সম্ভব সশরীরে সম্ভব নয় এ কথা বললে প্রশ্নটা পড়ে আমার আল্লাহর উপরে আল্লাহর পক্ষে সম্ভব নয় দুই নম্বর কথা ছোটবেলায় যখন কারেন্ট ছিল না চেরাক জ্বালাইয়ে লেখাপড়া করছেন আমরাও করছি মাঝে মধ্যে দুষ্টামি মনে আসতো কি চেরাগের এদিক থেকে হেদিক হেদিক থেকে এদিক আঙ্গুল আগুনের ভিতরে দিয়ে নেই আর বলে কি দেখো আমার আঙ্গুল জ্বলে না বড় বুজুর্গি আমার আঙ্গুল জ্বলে না আমি কত বড় বুজুর্গ আঙ্গুল জ্বলতে হলে আগুনকে কিছু সময় দিতে হবে সময় দেওয়ার আগে তো সে জ্বালাতে পারবে না হাত হ্যাঁ, ধরে রাখেন ভিতরে তখন দেখা যাক বুজুর্গি কি পরিমাণ জলে কি জলে না তাড়াহুড়া করে নিয়ে গেছেন তাই জলে না তো আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে মেহরাজে গেছেন এ আমাদের এলাকার বুড়ো মানুষদের নেয় এ লাঠি বড় দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেছেন আল্লাহ আকবর আল্লাহ সাপ্তবক আসমান ব্যাট করে আসেম আল্লাহ পর্যন্ত গেছেন নিমিশের মধ্যে কি পরিমাণ গতি ছিল এটার কল্পনা তো আমরা করতে পারবো না বিদ্যুতের গতি আলোর গতি এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রায় তিন লক্ষ কিলোমিটার এক সেকেন্ডে আলো পথ অতিক্রম করে আমাদের দৃষ্টির গতি এর থেকেও দ্রুত তাই তো চোখ খোলা মাত্র সামনে পিছনে একসাথে দেখি যদি দৃষ্টির গতি ধীর হইত তো আগেরটি আগে পরেরটি পরে বাই সিরিয়াল দেখতে দেখতাম আল্লাহ রসুলের মেয়ারাজে যাওয়ার গতি আমাদের দৃষ্টির গতি থেকেও দ্রুত ছিল শেখ সাদি রহমতুল্লাহ বলতেছে সবে বরণে সাজ ফলকে দর গুজাস সবে বরণে সাজ ফলকে দর গুজা বতম কে নজাজ আজ মালাকে দর গুজাস চুনা গরমে দরতি হে কুরবত বেরাম দেখে দর সিদরা জিবরি লাজু বাজমান মান بدو گفت سالار بیت الحرام کے آئے حامل وحی یہ برتر حرام چندر دوستی مخلصم یافتی اینانم دے صحبت چرا تافتی بگفتا فراتر مجالم نماند بمندم کے نیرو یہ بالم نمان اگر ایک سر مو یہ برتر پرم پروگے تجلی بسوزت پرم গতিটা কেমন ছিল শেখ সাদি তার এই কবিতাগুলোর মাধ্যমে বুঝেছেন আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিলে আগামী জুমে হবে ইনশাআল্লাহ সুবহান আল্লাহ বেহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক